এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যেতাম কারো বা থাকতো বুকে আল কোরআন আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্ত বেজতাম কারো বা থাকতো বুকে আল কোরআন আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে মুরব্বীরা দাঁত মোদের ফজরের সময় হলে নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে মুরব্বীরা দাঁত মোদের ফজরের সময় হলে নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে মুরব্বীরা ডাকতো মোদের ফজরের সময় হলে ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন অভাবের মাঝেও তখন শান্তি যে পেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্ত যেতাম কারো বা থাকতো বুকে আল আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম মমতা সবার মাঝে মিল ছিল কথা কাজে পুরুষ দেখলে নারী মোর তো সরম লাজে মমতা সবার মাঝে মিল ছিল কথা কাজে পুরুষ দেখলে নারী মোর তো সরম লাজে মমতা সবার মাঝে মিল ছিল কথা কাজে পুরুষ দেখলে নারী মোর তো সরম লাজে ঘুমটা দিত টেনে আজান আসলে কানে ঘুমটা দিত টেনে আজান আসলে কানে মায়ের কাছে আউলিয়াদের গল্প শুনিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যেতাম কারো বা থাকতো বুকে আল আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম টিভি এত ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় টিভি এত ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় টিভি এত ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় আলেমের কদর ছিল বড়দের সম্মান ছিল আলেমের কদর ছিল সবার কাছে সব কিছু নির্ভেজাল পেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আম্পারা কায়দা নিয়ে মক্ত বেজেতাম কারো বা থাকতো বুকে আল কোরআন আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম